এই হৃদয়ে এঁকেছি যে দূর মদিনার ছবি স্বয়নীয় স্বপনেতে তোমায় শুধু ভাবি এই হৃদয়ে এঁকেছি যে দূর মদিনার ছবি স্বয়নীয় স্বপনেতে তোমায় শুধু ভাবি এই হৃদয়ে এঁকেছি যে দূর মদিনার ছবি আপনারা শুনছেন জাগরণ ইসলামী সাংস্কৃতিক দল সিলেটের চমৎকার পরিবেশনা তোমাতে আছেন শুয়ে শাহিদু জাহান তাহাকে পেতে সদায় মন পেরে শান তোমাতে আছেন শুয়ে শাহিদু জাহান তাহাকে পেতে সদায় মন পেরেশান তোমাতে আছেন শুয়ে শাহিদু জাহান তাহাকে পেতে সদাই মন পেরেশান যাহার ছোয় ধন্য হল এই ধরনের সবই স্বয়নীয় স্বপ্নেতে তোমায় শুধু ভাবি এই হৃদয়ে এঁকেছি যে দুর্বাদিনার ছবি স্বয়নীয় স্বপ্নেতে তোমায় শুধু ভাবি এই হৃদয়ে এঁকেছি যে দুর্বাদিনার ছবি স্বয়নীয় স্বপ্নেতে তোমায় শুধু ভাবি তোমাতে আছেন শুয়ে শাহিদু জাহান তাহাকে পেতে সদাই মন পেরেশান তোমাতে আছেন শুয়ে শাহিদু জাহান তাহাকে পেতে সদাই মন পেরেশান জহর ছোঁয়ায় ধন্য হল এই ধরনের সহবি শয়নে স্বপ্নেতে তোমায় শুধু ভাবি এই হৃদয়ে এঁকেছি যে দুর্বাদিনার ছবি শয়নে স্বপ্নেতে তোমায় শুধু ভাবি এই হৃদয়ে এঁকেছি যে দুর্বাদিনার ছবি শয়নে স্বপ্নেতে তোমায় শুধু ভাবি আমি যে পাপি অধম পাবো কি তাহার দেখা উড়ে যেতাম সেখানে হি থাকিত যদি পাখা আমি যে হি অধম পাবো কি তাহার দেখা উড়ে যেতাম সেখানে হি থাকিত যদি পাখা আমি যে পাপি অধম পাবো কি তাহার দেখা উড়ে যেতাম সেখানে হি থাকিত যদি পাখা নিয়ে যাও সে থাই মোরে গো রহমান নবীর যাতে সালাম করব দান নিয়ে যাও সে থাই মোরে অগরহমান নবীর রোজাতে সালাম করবো দান মা আমেনার করলে সে যেদি প্রহরের রবি শয়নে ও স্বপনেতে তোমায় শুধু ভাবি এই হৃদয়ে এঁকেছি যে দূর মদিনার ছবি শয়নে ও স্বপনেতে তোমায় শুধু ভাবি এই হৃদয়ে এঁকেছি যে দূর মদিনার ছবি শয়নে ও স্বপনেতে তোমায় শুধু ভাবি তো আমার কাছে আমার প্রভু একটি বোনা যাও তাহার শিলাতে মরে দিও না যাও তোমার কাছে আমার প্রভু একটি বোনা যাত তাহার শিলাতে মরে দিও না যাও তোমার কাছে আমার প্রভু একটি বোনা যাও তাহার শিলাতে মরে দিও না যাও কঠিন হাসুরে যখন পাবো না কোন সোজন নবীজির সাফায়াতে হি করিও আমায় শোধন কঠিন হাসরে যখন পাবো না কোন সোজন নবীজির সাফায়াতে হি করিও আমায় শোধন কঠিন হাসরে যখন পাবো না কোন সোজন নবীজির সাফায়াতে হি করিও আমায় শোধন দিও জায়গা তোমার শির ছায়াতে বেহেস্তে রইতে দিও তাহারে সাথে দিও জায়গা তোমার আরশের ছায়াতে বেহেস্তে রইতে দিও তাহারি সাথে মা আমেনার কৌলে সেজে দি প্রহরের রবি শয়নে ও স্বপনেতে তোমায় শুধু ভাবি এই হৃদয়ে একে চিজে দূর মদিনার ছবি শয়নে ও স্বপনেতে তোমায় শুধু ভাবি এই হৃদয়ে একে চিজে দূর মদিনার ছবি শয়নে ও স্বপনেতে তোমায় শুধু ভাবি তোমাতে আছেন শুয়ে শাহিদ জাহান তাহাকে পেতে সদায় মন পেরেশান তোমাতে আছেন শুয়ে শাহিদ জাহান তাহাকে পেতে সদায় মন পেরেশান তোমাতে আছেন শুয়ে শাহিদ জাহান তাহাকে পেতে সদায় মন পেরেশান জহর ছোয় ধন্ড হল এই ধরনের সহপি শয়নীয় স্বপ্নেতে তোমায় শুধু ভাবি এই হৃদয়ে এঁকেছি যে দুর্বাদিনার ছবি শয়নীয় স্বপ্নেতে তোমায় শুধু ভাবি এই হৃদয়ে এঁকেছি যে দুর্বাদিনার ছবি শয়নীয় স্বপ্নেতে তোমায় শুধু ভাবি তোমাতে আছেন শুয়ে শাহিদু জাহান তাহাকে পেতে সদাই মন পেরেশান তোমাতে আছেন শুয়ে শাহিদু জাহান তাহাকে পেতে সদাই মন পেরেশান যাহার ছোয়াই ধন্য হল এই ধরনের ছবি শয়নে ও স্বপনেতে তোমায় শুধু ভাবি এই হৃদয়ে এঁকেছি যে দূর মদিনার ছবি শয়নে ও স্বপনেতে তোমায় শুধু ভাবি এই হৃদয়ে এঁকেছি যে দূর মদিনার ছবি শয়নে ও স্বপনেতে তোমায় শুধু ভাবি এই হৃদয়ে এঁকেছি যে দূর মদিনার ছবি শয়ন শয়নেয় স্বপনেতে তোমায় শুধু ভাবি শয়নেয় স্বপনেতে তোমায় শুধু ভাবি শয়নেয় স্বপনেতে তোমায় শুধু ভাবি শয়নেয় স্বপনেতে তোমায় শুধু ভাবি তোমায় শুধু ভাবি তোমায় শুধু ভাবি তোমায় শুধু ভাবি